আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আসরের সালাত তখন আদায় করতেন যখন সূর্যের আলো তার আঙিনা থেকে বাহির হয়ে যায়নি